মালিক ইবনু আউস ইবনু হাদাসন রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একবার আমি আমার পরিবার পরিজনের সঙ্গে বসাছিলাম যখন রোদ প্রখর হলো তখন উমর ইবনু খত্তাব রদিল্লাহ তাল্লাহ্ন এর দূত আমার নিকট এসে বলল আমিরুল মুমিনিন আপনাকে ডেকে পাঠিয়েছেন আমি তার সঙ্গে রওনা হয়ে উমর রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট পৌঁছলাম দেখতে পেলাম তিনি একটি চাটাইয়ের উপর উপবিষ্ট ছিলেন যাতে কোনো বিছানা ছিল না আর তিনি চামড়ার একটি বালিশে হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন আমি তাকে সালাম করে বসে পড়লাম তিনি বললেন হে মালিক তোমার গোত্রের কতিপয় লোক আমার নিকট এসেছেন আমি তাদের জন্য সামান্য পরিমাণ ত্রাণ সামগ্রী দেওয়ার আদেশ করেছি তুমি তা বুঝে নিয়ে তাদের মধ্যে বন্টন করে দাও আমি বললাম হে আমিরুল মুমিনেন এই কাজটির জন্য আমাকে ব্যতীত যদি অন্য কাউকে নির্দেশ দিতেন তিনি বললেন ওহে তুমি তা গ্রহণ করো আমি তার কাছেই বসাছিলাম এমন সময় তার দারওয়ান ইয়ারফা এসে বলল উসমান ইবনু আফফান আব্দুর রহমান ইবনু আউফ জুবাইর ইবনু আওয়াম ও সাদ ইবনু আবু ওয়াক্কাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন আপনার নিকট প্রবেশের অনুমতি চাচ্ছেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন হ্যাঁ তাদের আসতে দাও তারা এসে সালাম করে বসে পড়লেন ইয়ারফা ক্ষণিক পরে এসে বলল আলী ও আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন আপনার সাক্ষাতের জন্য অনুমতির অপেক্ষায় আছেন উমর রদিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন হ্যাঁ তাদেরকে আসতে দাও অতপর তারা উভয় প্রবেশ করে সালাম করলেন এবং বসে পড়লেন আব্বাস রাজিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আমিরুল মোমিনিন আমার ও এ ব্যক্তির মধ্যে মীমাংসা করে দিন বানু নাজিরের সম্পদ হতে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে যা দান করেছিলেন তা নিয়ে তারা উভয় বিরোধ করেছিলেন উসমান রাজিল্লাহ তাল্লাহ্ন এবং তার সাথীগণ বললেন হ্যাঁ আমিরুল মোমিনিন এদের মধ্যে মীমাংসা করে দিন এবং তাদের একজনকে অপরজন হতে নিশ্চিত করে দিন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন একটু থামুন আমি আপনাদেরকে সে মহান সত্তার শপথ দিয়ে বলছি যার আদেশে আসমান ও জমিন স্থির হয়েছে আপনারা কি জানেন যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের অর্থাৎ নবীগণের মিরাজ বন্টিত হয় না আমরা যা রেখে যাই তা সৎকার রূপে গণ্য হয় এর দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেকেই উদ্দেশ্য করেছেন উসমান রদিল্লাহ তাল্লাহ্ন ও তার সাথীগণ বললেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমন বলেছেন অতপর উমর রদিল্লাহ তাল্লাহ্ন আলী ও আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন এর প্রতি লক্ষ্য করে বললেন আমি আপনাদের আল্লাহর কসম দিয়ে বলছি আপনারা কি জানেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমন বলেছেন তারা উভয় বললেন হ্যাঁ তিনি এমন বলেছেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন এখন এই বিষয়টি সম্পর্কে আপনাদের বুঝিয়ে বলছি ব্যাপারটা হলো এই যে আল্লাহ তালা ফায়ের সম্পদ হতে শিও রসুল সাল্লাহ আল্লাহ বিশেষভাবে দান করেছেন যা তিনি ব্যতীত কাউকেই দান করেননি অতপর উমর রদিল্লাহ তাল্লাহ্ন নিম্নোক্ত আয়াত তিলওয়াত করেন যার অর্থ আর আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে তাদের অর্থাৎ ইয়াহুদিদের নিকট হতে যে ফায় দিয়েছেন তজ্জন্য তোমরা ঘোড়া কিংবা উটে আরোহণ করে যুদ্ধ করনি আল্লাহ তালাই তো যাদের উপর ইচ্ছা তার রাসুলগণকে কর্তৃত্ব দান করেন আল্লাহ তালা সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা হাসর আয়াত নম্বর ছয় সুতরাং এ সকল সম্পত্তি নির্দিষ্ট রূপে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য নির্ধারিত ছিল কিন্তু আল্লাহর কসম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সম্পত্তি নিজের জন্য নির্দিষ্ট করে রাখেননি এবং আপনাদের বাদ দিয়ে অন্য কাউকে দেননি বরং আপনাদেরকেও দিয়েছেন এবং আপনাদের কাজেই ব্যয় করেছেন এ সম্পত্তি হতে যা উদ্বৃত্ত রয়েছে তা হতে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজ পরিবার পরিজনের বাৎসরিক খরচ নির্বাহ করতেন অতপর যা অবশিষ্ট থাকত তা আল্লাহর সম্পদে জমা করে দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আজীবন এরূপই করেছেন আপনাদেরকে আল্লাহর কসম দিচ্ছি আপনারা কি কি তা জানেন তারা বললেন হ্যাঁ আমরা অবগত আছি অতপর উমর রদিল্লাহ তাল্লাহ্ন আলী ও আব্বাস রদিল্লাহ তাল্লাহ্নকে লক্ষ্য করে বললেন আমি আপনাদের উভয়কে আল্লাহর কসম দিচ্ছি আপনারা কি এ বিষয়ে অবগত আছেন অতপর উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন অতপর আল্লাহ তাল্লাহ তার নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে ওফাত দিলেন তখন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের পক্ষ হতে দায়িত্বপ্রাপ্ত এ কথা বলে তিনি এ সকল সম্পত্তি নিজ দায়িত্বে নিয়ে নেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এসবের আয় উৎপাদনে যেসব কাজে ব্যয় করতেন সে সকল কাজে ব্যয় করেন আল্লাহ তালা জানেন যে তিনি এক্ষেত্রে সত্যবাদী পুণ্যবান সুপথপ্রাপ্ত ও সত্যাশ্রয় ছিলেন অতপর আল্লাহ তালা আবু বকর রদিল্লাহ তাল্লাহ্নকে ওফাত দেন এখন আমি আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর পক্ষ হতে দায়িত্বপ্রাপ্ত আমি আমার খিলাফতকালে প্রথম দু বছর এ সম্পত্তি আমার দায়িত্বে রেখেছি এবং এর দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ও আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন যা যা করতেন তা করেছি আল্লাহ তালাই জানেন যে আমি এক্ষেত্রে সত্যবাদী পুণ্যবান সুপথপ্রাপ্ত ও সত্যাশ্রয়ী রয়েছি অতপর এখন আপনারা উভয়ে আমার নিকট এসেছেন আর আমার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করছেন এবং আপনাদের উভয়ের কথা একই আর আপনাদের ব্যাপার একই হে আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন আপনি আমার নিকট আপনার ভ্রাতুষ্পুত্রের সম্পত্তির অংশের দাবি নিয়ে এসেছেন আর আলী রাদিল্লাহ তাল্লাহ্নকে উদ্দেশ্য করে বলেছেন যে ইনি আমার নিকট তার স্ত্রী কর্তৃক পিতার সম্পত্তিতে প্রাপ্য অংশ নিতে এসেছেন আমি আপনাদের উভয়কে বলছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নাবিগণের সম্পদ বন্টিত হয় না আমরা যা ছেড়ে যাই তা সৎকাহ রূপে গণ্য হয় অতপর আমি সঙ্গত মনে করেছি যে এ সম্পত্তিকে আপনাদের দায়িত্বে ছেড়ে দিব এখন আমি আপনাদের বলছি যে আপনারা যদি চান তবে আমি এ সম্পত্তি আপনাদের নিকট সমর্পণ করে দিব এ শর্তে যে আপনাদের উপর আল্লাহ তালার প্রতিশ্রুতি ও অঙ্গীকার থাকবে আপনারা এ সম্পত্তির আয় আমদানি সে সকল কাজে ব্যয় করবেন যে সকল কাজে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন ও আমি আমার খিলাফতকালে এ যাবৎ ব্যয় করে এসেছি তদুত্তরে আপনারা বলেছেন যে এ সম্পত্তিকে আমাদের নিকট দিয়ে দিন আমি উক্ত শর্তের উপর আপনাদের নিকট সমর্পণ করেছি আপনাদেরকে অর্থাৎ উসমান রদিল্লাহ তাল্লাহ্ন ও তার সাথীগণকে উদ্দেশ্য করে আমি আল্লাহর কসম দিচ্ছি যে বলুন তো আমি কি তাদেরকে এ শর্তে এ সম্পত্তি সমর্পণ করেছি তারা বললেন হ্যাঁ অতপর উমর রদিল্লাহ তালাহু আলী ও আব্বাস রদিল্লাহ তালাহু এর প্রতি লক্ষ্য করে বললেন আমি আপনাদের উভয়কে আল্লাহর নামে কসম দিচ্ছি বলুন তো আমি কি এ শর্তে আপনাদের প্রতি এ সম্পত্তি সমর্পণ করেছি তারা উভয় বললেন হ্যাঁ অতপর উমর রদিল্লাহ তালাহু বললেন আপনারা কি আমার নিকট এছাড়া অন্য কোনো মীমাংসা চান আল্লাহর কসম যার আদেশে আকাশ ও পৃথিবী আপন স্থানে প্রতিষ্ঠিত আছে আমি এ ব্যাপারে এর বিপরীত কোনো মীমাংসা করব না যদি আপনারা এ শর্ত পালনে অক্ষম হন তবে এ সম্পত্তি আমার দায়িত্বে ছেড়ে দিন আপনাদের উভয়ের পক্ষ হতে এ সম্পত্তির দেখাশোনা করার জন্য আমিই যথেষ্ট